বসবাস করার জন্য দুই ভাগে সৃষ্টি করেছেন এক প্রকার হল পুরুষ আর এক প্রকার হচ্ছে নারী বর্তমান যুগে ইসলামের বিরুদ্ধে যে সকল প্রচারণাগুলো চালানো হচ্ছে এর মধ্যে বড় একটা অস্ত্র হচ্ছে ইসলাম নারীদের অধিকার ক্ষুণ্ণ করেছে নারীদের মর্যাদা নষ্ট করেছে এই জাতীয় কিছু স্লোগান দিয়ে ইসলামের বিরুদ্ধে নারীদেরকে খেপিয়ে তোলাই হচ্ছে বর্তমান সময়ের একটা বড় স্লোগান আমরা গত জুমাতে এ বিষয়ে কিছুটা আলোচনা করেছিলাম এবং বাকি আলোচনা এই জমাতে হবে বলে ওয়াদা করা হয়েছিল বর্তমানে দেখা যায় বিশেষ করে যে সকল ধর্মের লোকেরা এই অপবাদগুলো দেয় আমরা দেখব তাদের ধর্মে মেয়েদের কি অবস্থান প্রাচীন গ্রিক ইতিহাস বলে দেখা যায় তাদের বক্তব্য ছিল মেয়ে লোক হয়তো ব্যবিচারিণী নথুবা তাদের ভাষায় নারীরা ছিল পাপের কেন্দ্র এবং সব অন্যায়ের উৎস এমনিভাবে হিন্দুদের ধর্মে যদি আমরা লক্ষ্য করি হিন্দু ধর্মে নারীদেরকে আসলে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গ্রহণ করা হয়নি যার কারণে একজন হিন্দু স্বামী যদি মারা যায় ওই নারী সারা জীবন বিধবা হয়ে শোক পালন করতে থাকবে তার বিয়ে বসার কোনো অধিকার নেই أن المرأة في الهند تعد بعدها ممثلا للآلهة في الأرض হিন্দু ধর্মে একজন স্বামী হচ্ছে স্ত্রীর জন্য দেবতা সমতুল্য পৃথিবীর আল্লাহ অর্থাৎ তাদের ভাষায় যেরকম ভগবানকে পূজা করতে হয় ঠিক স্বামীকে সেরকম পূজা করতে হবে এমনি ভাবে মেয়েরা যদি স্বামী মারা যায় সারা জীবনে বিয়ে বসতে পারবে না বরং তাদের বাঁচার অধিকারটাই সঠিক নয় যদি কোনো মেয়ে তার স্বামী মারা যায় এবং হিন্দু ধর্ম মতে সে যদি স্বর্গে যেতে চায় তার জন্য উত্তম হল স্বামীকে যে চিতায় পড়ানো হয় এই চিতায় এই চিতায় নিজেকে আত্মাহুতি দেওয়াই হচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে বড় স্বভাবের কাজ ওইল্লা হাওয়ান নতুবা সে অপমানিত এবং লাঞ্ছিত হয়ে থাকবে যা ওই আগুনের জলে পুড়ে মরার চেয়ে বড় কঠিন প্রাচীন পারস্যের মতবাদ ছিল যে নিজের মাকে বোনকে খানাকে ফুফিকে বিয়ে করা যায় ছিল এমনি ভাবে নিজের ভাইয়ের মেয়ে বোনের মেয়ে এরপরে মেয়ে লোকের যে ওজোর মাসিক ঋতুস্রাব যেটাকে হাইজ বলা হয় এটা যদি মেয়ে লোকের দেখা দিত তৎকালীন যে ফ্রান্স এবং পারস্য যে সভ্যতা ছিল তাদের ভাষায় ওয়াকান তানফিল উমসাফি ফাতরাদি তামাস ইলা মাকাদিন বাঈদিন খারিদাল মদিনা মহিলাদেরকে এই মাসিক ঋতুস্রাব চলাকালীন সময়ে শহরের বাহিরে কোনো ঘরে রেখে দেওয়া হতো ولا يجوز لأحد مخالفتها إلا الخدام الذين يقدمون لها الطعام ওরা ওই শহরের বাহিরে থাকবে আলাদা ঘর তৈরি করে ঝুপড়ি তৈরি করে রাখা হতো এখানে কোন মানুষ তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারবে না শুধুমাত্র চাকর বাকর যারা এদের খাবারের ইন্তজাম করবে ওরাই শুধুমাত্র দেখা করতে পারবে এমনি ভাবে বাপ যদি মারা যায় তাহলে মেয়ে লোক তার অরিস হিসাবে সম্পদ পাবে না তবে যদি বাবার অন্য কোনো সম্পদ না থাকে তাহলেই কেবল একটা মেয়ে সন্তান সম্পত্তির অরিস হতে পারত এমনি ভাবে যখন কোন মেয়ে লোক তার কোনো ভাই না থাকার কারণে অরিস হতে পারল সেখানেও শর্ত ওয়ালা ইয়াহিক্কু লাহা আন তানকুলা মিরাসাহা ইলা গায়রি সিবতিহা তার নিজের বংশ ছাড়া অন্য কোন বংশের ছেলেকে এসে বিয়ে করতে পারবে না কারণ তাহলে ওই যে সম্পদ আর গোত্রে চলে যাবে ইহুদিরা মেয়ে লোককে একটা অভিশাপ মনে করে আদম যেহেতু আদম আলাইহিসালামকে সেই মহিলাই উদ্বুদ্ধ করেছিল সেই নিষিদ্ধ ফল খাওয়ার জন্য এই জন্য তাদের মতে মেয়ে লোক হচ্ছে একটা অভিশাপ একটা লানত ওয়াইন্দামা ইউসিব আল হাইজ লা ওয়ালা ইউআকিলুনাহা মেয়ে লোক যদি ওদের ধর্মেও মেয়ে লোক যদি মাসিক ঋতুতে মাসিক হায়েজে যদি লিপ্ত হয় তখন তার সঙ্গে বসা যাবে না খাওয়া দাওয়া করা যাবে না সে কোনো পাত্র স্পর্শ করতে পারবে না কারণ এটা ধরলে নাপাক হয়ে যাবে এমনি ভাবে কোন কোন পরিবার এই হায়েজা মেয়ে লোকদের জন্য একটা আলাদা খিমা তৈরি করে ঝুপড়ি তৈরি করে এই মাসিক ঋতুস্রাব চলাকালীন সময়ে সে ওই ঝুপড়িতে বসবাস করবে যতক্ষণ পর্যন্ত এর থেকে পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত ঘরে ফেরা তার অধিকার নেই এমনি ভাবে খ্রিস্টান ধর্মে খ্রিস্টান ধর্মে মহিলাদেরকে মনে করা হয় শয়তানের প্রকার কারণ এই মহিলাই আদম আলাই সালাতামকে পরামর্শ দিয়েছিল গন্ধম খাওয়ার জন্য সমাজে যত অন্যায় অবিচার এবং বেহায়াপনা হবে এই সবগুলোর দায় দায়িত্ব বর্তাবে মেয়ে লোকদের উপরে লিয়ান্না কানা তাখরুজের আর মুস্তামিআত ও তাতামাত্তাউ মা তাশাউ মিন আল্লাহ ওয়া তাখতার বিমান শাহ মিন আর রিজাল কেননা মেয়ে লোকেরাই রাস্তাঘাটে পুরুষদেরকে উদ্বুদ্ধ করে এবং বেহায়াপনার কাজে তারা উৎসাহিত করে এই জন্য ইসলাম পূর্ব যুগে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের জন্মের পরে এবং আগেও বড় বড় সম্মেলন হতো একটা সম্মেলন দেখা যায় আল্লাহ রসুল সাল্লামের জন্মের পাঁচ বছর আগে হয়েছিল সেখানে শিরোনাম ছিল হালিল মার আতু জুসমান বখতুল আমহিয়াফি জাতাবিন জুরুহিন মেয়ে লোক খালি একটা বডি না এর কোন রুহু আছে গাছের যেমন আমরা ধরি একটা এখন তো প্রমাণ করেছে গাছেরও প্রাণ আছে আগে যেমন মনে করা হতো গাছ একটা জড় পদার্থ এরকম ভাবে মেয়েলোকও কোনো জীব এর ভিতরে কোনো রুহু আছে কিনা এই নিয়ে সম্মেলন হতো জিরুহিন ইয়ানাতু বিহিল খালাতুল হালাক এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বয়স আল্লাহ নবী সাল্লামের যৌবনে অর্থাৎ পাঁচশো ছিয়াশি হিজড়িতে মিলাদিতে আল্লাহ নবীর বয়স যখন কত হবে পাঁচশো একাত্তরের জন্ম তার মানে ছয় সাত বছর পরে একটা সম্মেলন হলো এটার আলোচ্য বিষয় ছিল হাউ টু আব্দুল মারাত ইনসান নামাগারা ইনসান মেয়ে লোক আসলে মানুষ কিনা নাকি অন্য কোনো জীব ও হাল্লাহ রুহন আমলাই সালাহ রুহন মেয়ে লোকের কোনো রুহু আছে কিনা নাকি রুহ নাই ওইরা কান আল্লাহ রুহন মেয়ে লোকের রুহু যদি থাকে ফাহাল হিয়া রুহন হাইওয়ানিয়া নাম রুহ ইনসানিয়াতুন প্রাণ যদি থেকেও থাকে ওটা কি মানুষের প্রাণ নাকি কোনো পশুর প্রাণ ওইরা কান দুহান ইনসানিয়া যদি মানুষের প্রাণ হয়ে থাকে তাহলে এটা কি পুরো একজন পুরুষের প্রাণ যেরকম শক্তিশালী সেরকম না তার চেয়ে ত্রুটি সম্পূর্ণ তার চেয়ে অসম্পন্ন এবং তারা এই আলোচ্য বিষয়ে নির্ধারণ করে দীর্ঘদিন পর্যন্ত আলোচনা করার পরে তারা সিদ্ধান্ত নিল হ্যাঁ এটা একটা মানুষ ঠিক কিন্তু খুলে কাতলে খাদমতের রজুল এদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের সেবা দেওয়ার জন্য পুরুষের সেবা দেওয়ার জন্য এরা আসলে মানুষ হলেও মানুষের সেবার জন্য তৈরি করা হয়েছে এদের পূর্ণাঙ্গ ভাবে মানুষের অধিকার ভোগ করার কোনো সুযোগ নাই আরো দেখতো যে ওয়াইয়ারা আন্নার মারা আতালের রজুল বাবুল মিনা বাব জাহান্নাম একটা মেয়ে লোক মানে হলো পুরুষের অশান্তির কারখানা এবং বড় বড় ইংরেজ দার্শনিকরা সম্পর্কে বলেছেন কেউ কেউ বলেছেন যে একটা পরিবারকে ধ্বংস করার জন্য একটা মেয়ে লোকের ঘ্যানর ঘ্যানর যথেষ্ট আর একজনে লিখেছেন যে মেয়ে লোক হচ্ছে শয়তানের প্রকার শয়তানের দালাল আর একজনে লিখেছেন ইদা তুমি মরাতান ফালা তাহবিসু তাহসাবু আন্নাকুম তারাউনা কায়ানান বাশারিয়ান বাল ওয়ালা কায়নান হাসিয়ান তোমরা যখন কোনো মেয়েদেরকে দেখো তোমরা মনে করো না যে সে একটা মানুষ হবে বরং সে একটা পশু বরং পশু না সে একটা শয়তান অন্যামাল্লাদি তারাও না হুয়া শয়তান বিজাতি তোমরা যাকে মেয়ে লোকের আকারে দেখতে পাচ্ছ এটা একটা সরাসরি শয়তান ওয়াইল্লাদি তাসমাউনা বিহি হুয়া সফির সবান আর তার থেকে যে আওয়াজগুলো শুনতে পাও ওগুলো হচ্ছে বিষাক্ত সাপের ছবল মাত্র এমনি ভাবে আরো অনেকগুলো বিষয় আছে মেয়ে লোকদের নিয়ে এরা এরকম বড় বড় আলোচনা বসাত বড় বড় শিরোনাম দিয়ে তারা তাদের সেমিনার গুলো করত ইঞ্জিলের ভিতরও ওয়াইন আইন ইঞ্জির লিয়ান্না তো তারপর নাজাসাতান খ্রিস্টানদের ধর্মে মেয়ে লোকদের জন্য ইঞ্জির স্পর্শ করা জায়েজ ছিল না কারণ মেয়ে লোক যেহেতু নাপাক আর নাপাকের জন্য পবিত্র ধর্মগ্রন্থে স্পর্শ করা বৈধ না এমনি ভাবে আমরা দেখি আরবের জাহিলিয়াতের যুগেও মেয়ে লোকদেরকে মানুষ মনে করা হতো না বর্তমান যুগেও আমি যেটা গত জুমায় বলেছিলাম যে মেয়ে লোকদের জন্মটাকে শুভ লক্ষণ মনে করা হয় না এই জন্য ভারতের মতো একটা বিশাল দেশ সেখানে মেয়ে লোকদেরকে এখনো বর্তমান যুগে মেয়ে লোক হওয়াটাকে অপমানজনক মনে করা হয় ডাক্তার দিয়ে পরীক্ষা করানো হয় সন্তান পেটে কি আছে যদি জানা যায় যেটা মেয়ে তাহলে তাকে ওখান থেকে বিদায় করে দাও এই জন্য কয়েক বছর আগে অনেক ডাক্তারকে শাস্তি দেওয়া হয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ কাছে মেয়ে লোকেরা স্বীকার করেছেন জাহিলিয়াতে মান আমরান আমরা জাহিলি যুগে মেয়ে লোকের জন্য কোনো অধিকার ছিল বলে জানতাম না হাত্তা আনসারাল্লাহ ফিহিন্নামা উংসিলা আল্লাহ রব্বুল মেয়েদের সম্পর্কে যে বিধান দিয়েছেন এই বিধান দেওয়ার আগ পর্যন্ত আমরা জানতাম না যে মেয়ে লোকের কোনো অধিকার দুনিয়াতে আছে এই হাদিসটা পাওয়া যাবে ফতফল বাড়িতে দশ নম্বর খন্ডের তিনশো এক নম্বর পৃষ্ঠায় এইভাবে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু থেকে একটা হাদিসও পাওয়া যায় তিনি বলেন কান রজুল ইদা মা তাবুহু আও হামবুহু আহাক্কু বিমরাতিহি যখন কোনো ব্যক্তির ভাই মা বাপ মারা যেত অথবা তার দেবর মারা যেত তো ওই মেয়ে লোকটাকে তার স্ত্রীকে তার ভাই বা তার সন্তান বিয়ে করতে বিয়ে করবে ইনসা আমসা কাহা আউ হাবেসা হয়তো বিয়ে করে নেবে অথবা তাকে এমনি ফেলে রাখবে তার বিয়ে বাস অধিকার নেই হাত্তা তাফতা দিয়ে সদা কেহা আও তামু তাফাইয়া যাবে মালিহা আর তবে যদি মেয়ে লোকটা তার সম্পত্তি এই ভাইকে দিয়ে যায় অথবা ছেলেকে দিয়ে যায় তাহলেই কেবলমাত্র এখান থেকে সে মুক্তি পেতে পারবে নতুন অবস্থায় মৃত্যুবরণ করবে তার বিয়ে বসার কোন অধিকার নেই এমনি ভাবে জাহেরি যুগে বাবার স্ত্রীকে বিয়ে করত কারণ বাবা মারা যাওয়ার পরে যদি মাকে আরেক জায়গায় বিয়ে দেওয়া হয় তার বাবার সম্পত্তি নিয়ে অন্য জায়গায় চলে যাবে আনুল করিমের প্রতিবাদ করল সুরায় নেসার বাইশ নম্বর আয়াতে ولا تنكحوا ما نكح آباؤكم من النساء ইল্লা মা قد সালাফ তোমাদের পিতা তোমাদের বাবা যাকে বিয়ে করেছেন খবরদার তোমরা সেই মেয়েদেরকে বিয়ে করবে না ইল্লা মা কদ সালাফ তবে যা অতীত হয়ে গেছে সেগুলো আল্লাহ ক্ষমা করবেন ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া মাকতা ওয়া সাআ সূরা নিসার 22 নম্বর পরিষ্কার বলে দিলেন এমনি ভাবে যদি আমরা বর্তমান যুগ থেকে শুরু করে সেই জাহিলিয়াতের যুগ পর্যন্ত মেয়ে লোকের ইতিহাসকে দেখি তাহলে মেয়ে লোকদেরকে অধিকার তো দূরের কথা মানুষের গণ্য করা হতো না যা আমরা ইতিহাসের বিভিন্ন প্রান্ত থেকে পেশ করলাম এবারে আমরা দেখবো কোরআনুল করিম তথা ইসলাম নারীদের কি অধিকার দিয়েছে কোরআনুল করিমে স্পষ্ট বলা আছে হুন্না লিবাসুল্লাকুম আন্তুম লিবাসুল্লাহুন্না হে পুরুষরা মেয়েরকরা তোমাদের পোশাক তোমরা মেয়েদের পোশাক তার মানে হচ্ছে তোমাদের জীবনের অর্ধেকটা তারা তোমরা তাদের জীবনের অর্ধেক তোমার জীবন যেমন তাকে বাদ দিয়ে পূর্ণ হতে পারে না ঠিক তেমনি ভাবে সেও তোমাকে ছাড়া পূর্ণ হতে পারে না একজন আর একজনের জন্য সম্পূরক এ হল ইসলামের প্রথম বাণী এরপরে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমে এই জাহিলি যুগের যে সমস্ত চিত্রগুলো ছিল সেগুলোকে তুলে ধরেছেন মেয়ে লোকদের সম্পর্কে যখন তাদেরকে জীবিত খবর দেওয়া হতো কোরআন তার প্রতিবাদ করেছে কোরআন বলছে ঈদ আল মাহউদাত আমাদের মাঠে ওই সমস্ত মেয়ে লোকদেরকে জিজ্ঞাসা করা হবে কেন তোমাদেরকে জীবিত কবর দেওয়া হয়েছিল এমনি ভাবে কোরআন আরো একটা চিত্র তুলে ধরেছে যখন সেই লোকদেরকে এই সংবাদ দেওয়া হতো সুসংবাদ দেওয়া হতো কোরআন বলতে বুসেরা সুসংবাদ দেওয়া হতো আহাদ বিল উনসা যে তাদের কারো মেয়ে হয়েছে তার চেহারাটা এই সংবাদ শোনা মাত্র কালো হয়ে যেত মলিন হয়ে যেত কারণ তার মেয়ে হয়েছে এটা একটা বিরাট অপমানজনক বিষয় বর্তমান যুগেও আমরা দেখি কারো যদি মেয়ে হয় তাহলে এই চিত্র আমাদের থেকেও আলাদা নয় আমাদের সমাজও মেয়ে হওয়াটাকে অপমানজনক মনে করে যদিও বর্তমানে নারীদের জন্য নারী স্বাধীনতা আন্দোলন নারী মুক্তির আন্দোলন আমরা এই জন্য দেখতে পাচ্ছি আমি গত জমায় বলেছিলাম যে মেয়ে লোকদের স্বাধীনতার নামে যারা আন্দোলন করলো আন্দোলন করতে করতে এমন এক পর্যায়ে নিয়ে গেল যে নারীদেরকে শেষ পর্যন্ত রাস্তায় মাটি কাজ করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে নারীদেরকে ছাদ ঢালাইয়ের মতো কঠিন কাজ করে তারপরে জীবিকা নির্বাহ করতে হচ্ছে এবারে ইসলামের দিকে আমরা নজর দিলে দেখবো ইসলামে মেয়েদের তিনটা স্তর এক নম্বর স্তর মেয়ে যখন দুনিয়াতে আসে তখন সে মেয়ে আলমার টুন মেয়ে হচ্ছে মেয়ে তারপরে দ্বিতীয় স্তরে সে হয় স্ত্রী তৃতীয় স্তরে সে হয় মা আমরা আলাদাভাবে আলোচনা করব এই তিন স্তরে আল্লাহ রাব্বুল আরামিন মেয়েদের জন্য কি অধিকার দিয়েছেন কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন প্রথম হচ্ছে মেয়ে মেয়েদের সম্পর্কে বলছেন اعدلوا ان الله يأمر بالعدل والإحسان اعدلوا هو اقرب للتقوى তোমরা তোমাদের সকলের মধ্যে ন্যায় এবং ইনসাফ কায়েম করো সাম্যতা কায়েম করো খবরদার তাদের মধ্যে কোন রকমের বৈষম্যতা সৃষ্টি করবে না আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বর্ণনা করেন নোমার ব্যবসায়ী থেকে বর্ণিত আপনাইকুম তোমরা তোমাদের সন্তানদের মধ্যে সাম্যতা আনো এদেলু বাইনা আপনাইকুম এদেলু বাইনা আপনাইকুম তিনবার বললেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের কাছে একজন মহিলা আসলো একজন লোক আসলো তার দ্বিতীয় স্ত্রী তার একটা মেয়ে ছিল তো তাকে কিছু তার একটা ছেলে ছিল তাকে কিছু সম্পত্তি আলাদা দেওয়ার জন্য আবেদন করলো দ্বিতীয় স্ত্রী আল্লাহ রসুল সাল্লাহাম জানতে পারলেন যে তার প্রথম স্ত্রীর মেয়ে আছে মূলত এই মেয়েকে বঞ্চিত করার জন্য চালাকিটা করা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম জিজ্ঞেস করলেন তোমার কি আর কোনো সন্তান আছে বলে হ্যাঁ আছে বলেন হাল আতাই তার তায়ের আওয়ালা দেখা তোমার অন্য সন্তানদেরকে এরকম দিয়েছ কল আল্লাহ কল আফাত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়াদিলু বাইনা আউলাদিকুম তোমরা তোমাদের সন্তানদের মধ্যে সাম্যতা আনো অর্থাৎ ওসিয়ত করার ক্ষেত্রে দান করার ক্ষেত্রে সমান করতে হবে এটা ভিন্ন কথা মিরাতের বিষয়টা আমরা আলোচনা পরে করব সেখানে কেন আল্লাহ তারা অর্ধেক দিলেন তার অনেকগুলো কারণ আছে আল্লাহ রসুল সাল্লাহ আরো বললেন ফালা ইদান ফাইনিলা উশেদু আলা চৌরিন তোমরা এই অন্যায় কাজে আমাকে সাক্ষ্য মানো না আমি কোনো অন্যায় কাজে সাক্ষী হতে পারি না কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলমিন আরো আলোচনা করছেন وقالوا ما في بطون هذه الأنعام خالصة لذكورنا ومحرم على أزواجنا ওরা মান্যত করার ক্ষেত্রেও বা অধিকারের ক্ষেত্রে বলতো এই পশুর পেটের ভিতরে যে সন্তান আছে পশু যদি একটা গর্ভবতী হতো তো বাচ্চা হবে এটা নিয়ে আগের থেকেই তারা ভাগ করে ফেলতো অকালু মাফি বুতুনে হাদিল আনামে খালিসাতান লিযুকুরিনা এই পশুর পেটে যে বাচ্চা হবে এটা শুধু আমাদের পুরুষদের জন্যই মেয়ে লোকদের মধ্যে কোনো অধিকার নেই আমাদের স্ত্রীদের জন্য এর কোনো অধিকার নেই সুরা নামের একশো উনচল্লিশ নম্বরে বলা হয়েছে এরকম তারা বলতো ইসলাম সেজন্য এই বিষয়গুলোর প্রতিবাদ করেছে আমি কোরআনের আয়াত থেকে সেগুলো বলেছিলাম যে মেয়ে হওয়াটাকে ইসলাম একটা নেয়ামত বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে যখন সাহাবিরা আসলেন যে আমার একটা মেয়ে হয়েছে আল্লাহ রাব্বুল আলা তার খুব কষ্ট মনে হচ্ছিল আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে তাদেরকে সান্ত্বনা দিলেন ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খাইরান কাসীরা মেয়েদের সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন কোরআন শরীফে আল্লাহ তাআলা বললেন মেয়ে হওয়া পুরুষ হওয়া নিজের কোনো এখতিয়ার নেই বর্তমান যুগেও কোনো মেয়ে যদি বারবার মেয়ে সন্তান জন্ম দেয় তো তাকে অলক্ষে মনে করা হয় হিন্দুদের জাতিরা আল্লাহ তারা কোরআনের প্রতিবাদ করেছেন লিল্লাহি আসমান এবং জমিনের সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে তিনি যা ইচ্ছে করেন তাই সৃষ্টি করেন তার মানে সৃষ্টি করার ক্ষেত্রে কারো কোনো নেই মানুষ যখন কয়েকটা মেয়ে পর পরা যখন খাজা বাবার দরবারে যায় হুজুর আমার মেয়ে হয় এইবার একটা পুত্র সন্তান হয় আল্লাহ তারা বলছেন লিল্লাহি মুলকুস ওয়াল আরদ গোটা আসমান এবং জমিনের সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে ইয়াখলুকুমা ইয়াশাউ তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা তিনি যাকে ইচ্ছা তাকে মেয়ে দান করেন মেয়ে সন্তান দান করেন ওয়াহাবু লিমান ইয়াশাউ আদ-দুকুর আর যাকে ইচ্ছা তাকে পুরুষ সন্তান দান দান করেন আবার যাকে ইচ্ছা তাকে পুরুষ এবং মেয়ে দুটোই দান করেন আবার যাকে ইচ্ছে করেন তাকে একেবারে বাধা সৃষ্টি করেন কোন মেয়ের সন্তানে তাকে দেন না ইন্নাহু আলিমুন কাদির এই সব বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন পরাক্রমশালী এবং তিনি হচ্ছেন মহাজ্ঞানী সুরায় সুরা এর উনপঞ্চাশ এবং পঞ্চাশ নাম্বার আয়াতে পরিষ্কার করে দেওয়া হলো এটা সম্পূর্ণ আল্লাহর নিয়ন্ত্রণে মেয়েদের কোনো এখানে হাত নেই কোনো ব্যক্তির এখানে হাত নেই আল্লাহ সুবাহ তারা এখানে বয়ান করার ক্ষেত্রে মেয়েদেরকে আগে আলোচনা করেছেন এখানে বলেছেন ইয়াহাবুলি মাইয়াশাও ইনাসান আল্লাহ তারা যাকে ইচ্ছে করেন তাকে মেয়ে দান করেন এরপরে বলেছেন ইয়াহাবুলি মাইয়াশাও দুপুর যাকে ইচ্ছে তাকে পুরুষ দান করেন এখানেও মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগে রাখলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সময়ে অনেক ঘটনা ঘটেছিল মেয়েদেরকে যে জীবন্ত কবর দেওয়া সব আল্লাহ রসুল বানিয়েও আছে আব্বাস এমনি আব্বাস আদি আল্লাহ তার আনহু থেকে বর্ণিত তিনি বলেন আন্না রাসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কল মান কান আলাহ উনসা ফালাম ইয়াইদহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউ ইউআসসির ওয়ালাদাহু আদখালাহুল্লাহু আল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিকে একটা মেয়ে সন্তান দিল অতবার সে এই মেয়ে সন্তানকে জীবিত কবর দেয় নাই ওলাম ইউহিনহা এই মেয়ে সন্তান হওয়াকে অপমানজনক মনে করে নাই তার চেহারা মলিন হয় নাই ওয়ালাম ইউসির ওয়ালাদাহু মেয়ে সন্তানের উপরে পুরুষকে অগ্রাধিকার দেয় নাই এইভাবে যে ব্যক্তি একটা মেয়েকে লালন পালন করলো বড় করলো বিয়ে দিল আদখালাহুল্লাহু তাআলা আল জান্নাতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন হাদিসটা আছে বোকারি শরীফের আট নাম্বার হাদিস আট নম্বর খণ্ডের তিনশো আটাত্তর পৃষ্ঠায় সুরে আল ফরকানে তাফসির করতে গিয়ে হাদিস জানা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াকে জিজ্ঞেস করা হলো আইয়ুজাম আল্লাহ আজম আল্লাহর কাছে সবচেয়ে বড় গুণা কোনটি সবচেয়ে গুণা বড় গুণা কোনটি জিজ্ঞেস করা হলো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণিত قال أن تجعل لله ندا وهو خلقك এক নম্বর বড় গুণা হলো আল্লাহ রাব্বুল আলামিন যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার সঙ্গে কাউকে আন্দাজ বানানো শরিক করা অংশীদার বানানো সমতুল্য সমকক্ষ বানানো এরপরে বললেন আইনের পরে কোনটি তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করবে যে সে তোমার সঙ্গে খানা খাবে তোমার সম্পদের ভাগ বসাবে এটা একটা বড় অন্যায় আল্লাহ রসুল সাল্লাম মেয়ে হলে পরে একটি সুসংবাদ দিয়েছেন ওকবা ইবনে আমের আল জুহানি থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মান কানা লাহু সালাসু বানাতিন فصبر عليهن وأطعمهن وسقاهن وكساهن من جلد جدته كن له حجابا من النار আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে তিনটি মেয়ে দান করেছেন সবার আলাইহিন্না অতবার সে ধৈর্য সহকারে মেয়েদেরকে লালন পালন করেছেন এবং নিজের সাধ্যমতো মিন জিদ্দাতেই নিজের সাধ্যমতো এদের খাবার দান করেছে পানি দান করেছে কাপড় চোপড় দান করেছে এদের সবকিছু বহন করেছে কুন্না হেজাব মিনান নার এই ব্যক্তি যদি ইমানদার হয় এই মেয়ে লোকগুলো কেয়ামতের মাঠে জাহান নামের থেকে পাতাবার জন্য তার জন্য প্রাচীর হয়ে দাঁড়াবে হাদিসটা আছে মুসলিম শরীফের দুই হাজার ছয়শো একত্রিশ নম্বর হাদিস বাবুল বীর ওয়াসেলা বাবুল ইহসানিরা বানাত এই অধ্যায়ের ভিতরে আছে আরো অনেক কিতাবে আছে এমনি ভাবে আবু সাইদ আল খুদরাতি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন মান কান আলাহ সানাতু বানাতিন যেই ব্যক্তির তিনটা মেয়ে থাকবে আও সালাতু আখাওয়াতিন তিনটা বোন আও বিনতান অথবা দুইটা মেয়ে আও অথবা দুইটা বোন ফা আহসানা সাহাবাতাহুন্না এদের সঙ্গে সে সদাচরণ করলো ভালোভাবে দেখাশোনা করলো হাফি ফিহিন্না তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করে চললো ফালাহুল জান্না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এটা মুস্তাদে আহমদের হাদিস চার নম্বর খন্ডের একশো চুয়ান্ন নম্বর হাদিস বোকারির সাথে আদাবুল মুস্তাদের ভিতরে আছে বোকারির ছিয়াত্তর নম্বর হাদিস এবনে মাজার তিন হাজার ছয়শো উনসত্তর নম্বর হাদিস এবং ইমাম আলবানি আহমদের একে সহি বলে আখ্যায়িত করেছেন এইভাবে আমরা দেখি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম মেয়ে সন্তানদের সম্পর্কে কত গুরুত্বপূর্ণ কথা বলে বলেছেন আরো এক হাদিস আছে আব্দুল ইবনে আব্বাস থেকে তিনি বলেন মা আমিন মুসলিমিন তুদরাকু তুদরাকুল্লাহ ইবনাতান যেই মুসলিম ব্যক্তির কাছে দুটো মেয়ে এসেছে তার মানে দুটো মেয়ে সন্তান হোক বা তার বোন হোক বা তার স্ত্রী হোক যেভাবে হোক ফাইয়াহসুন ইলাই হিমা এদের সাথে সে সদাচরণ করলো মা সাহেবা তাহু আও সাহেবা হুমা ইল্লা আদখালা তাহু আল জান্নাহ এই মেয়েরা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে ছাড়বে আরো একটা জাবরিন আবদুল্লাহ থেকে বর্ণিত মান খান আল্লাহ সালাত বানাতিনি বিহিন্ন ইয়াহমুহুন্না যে ব্যক্তির তিনটা মেয়ে হবে এই মেয়েদেরকে সে ঠিক মতো লালন পালন করবে তাদের প্রতি সদয় হবে ওয়াকফুল হুন্না তাদের ঠিক মতো ভরণ পোষণ বহন করবে ওয়াজাবাত লাহুল জান্নাত আল বাত্তাতা সেই ব্যক্তির জন্য অবশ্যই জান্নাত হবে কেইলা ইয়া রাসূলুল্লাহ ফাইন কানাত ইসনাইন সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ যদি কোনো ব্যক্তি দুইটা মেয়ে থাকে আর যদি কারো দুটো মেয়ে হয় তাহলে তার জন্য এই সুসংবাদ অনা পারোয়া কমে আন্না লাউ ওয়াহেদা এবারে কেউ তার যাদের একটা মেয়ে আছে তারা মনে মনে বলতে লাগলেন যদি একটা হতো একজন দাঁড়িয়ে বলে আসলে যদি একটা মেয়ে থাকে আল্লাহ রসুল সাল্লাম বললেন হ্যাঁ যদি একটা হয় এবং সে এটাকে সৌভাগ্য মনে করে এবং সে এই আশা পোষণ করে যদি আমার এরকম আরো দশটা মেয়ে হতো আমি সকলকে সমান দৃষ্টি দেখতাম আল্লাহ রব্বুর আলমিন তাকেও সেরকম জান্নাত দান করবেন আল্লাহ রসুল সাল্লামের সামনে আল্লাহার আল্লাহ ঘরে একবার একটা মহিলা আসতো দুটো বাচ্চা নিয়ে মেয়ে বাচ্চা এসে সাহায্য চাইল খাবার চাইল আয়সারাদি আল্লাহ তালাহার ঘরে একটা খেজুর ছিল মাত্র সেটা দান করলেন মহিলা খেজুরটাকে দুই ভাগ করে দুটো মেয়ের হাতে তুলে দিলেন এবং নিজে ওতে কিছুই খেলেন না যখন আল্লাহ রসুল সাল্লাম ঘরে ফিরলেন আয়সারদি আল্লাহ আনহা বললেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে কিসা শোনালেন আল্লাহ রসুল সাল্লাম বললেন মানিবতলাহা মানে হাদিল যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়ে লোক দিয়ে পরীক্ষা করেন ইলাইহিন্না সে মেয়ে সন্তান পাওয়ার পরে ভালো আচরণ করলো তাদের সাথে সদাচরণ করলো ভালোভাবে লালন পালন করলো কুন্না লাহু সিত্রাম মিনান নার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য তার প্রাচীর হিসেবে দাঁড় করাবেন এই হাদিসগুলো হাদিস এইভাবে রসুল্লাহ সাল্লাম মেয়েদের সম্পর্কে বলতেন আল্লাহ রসুল সাল্লামের বাড়িতে একবার ফাতেমা রাজি আল্লাহ তালান হাইলেন আল্লাহ রসুল সাল্লাহ ফাতেমাকে কত ভালোবাসতেন আয়সা রাজি আল্লাহ তালানা বলেন যে ফাতেমা তো বাবা আতুম মিনি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা ইউরিবুনি মা রাবাহা ওয়া ইউজিনি মা আদাহা ফাতেমার আরাম আমার আরাম আনন্দ আর ফাতেমার কষ্ট আমার কষ্ট অকারাত উম্মুল মোমিন আয়সাদি আল্লাহ তালানহা উম্মুল মোমিন আয়সাদি আল্লাহ তালানহা বলেন জাহাদ ফাতেমা তামসি একবার আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে ফাতেমা এলো হাঁটতে হাঁটতে মা তুখতি উমিশিয়া তাহমিশিয়াত রসুলিল্লাহ সাল্লাহ সাল্লাম আমি লক্ষ্য করলাম আল্লাহর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের হাঁটার ভঙ্গিমা এবং মা ফাতেমার হাঁটার ভঙ্গিমা সম্পূর্ণ একরকম ছিল <coughs> ফাকামা ইলাইহা হজরতে ফাতেমা রাদি আল্লাহ তালা এসে আল্লাহ রসুলের পাশে দাঁড়াবেন অকাল আমার আল্লাহ রসুল নিজে তার কাছে গেলেন অকাল আমার হাবান ইবনাতি এবং রসুল্লাহ সাল্লাম বললেন মার হাবান ইবনাতি আমার মেয়ে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি এভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম নিজের মেয়ে ফাতেমাকে স্বাগত জানালেন এবং এইভাবে তিনি শিক্ষা দিলেন মেয়ে লোকদের কিভাবে আচরণ করতে হবে এ হলো মেয়ে লোকের একটা স্তর এমনিভাবে মেয়ে লোকের আর একটা স্তর হচ্ছে মেয়ে লোক হল স্ত্রী স্ত্রী হিসেবেও কোরআনে করিম আল্লাহ রাব্বুল আলমিন মেয়েদেরকে অনেক বড় মূল্যায়ন করেছেন বড় মূল্যবান মর্যাদা দান করেছেন এবার মা হিসেবে আমরা সে আলোচনাগুলি ইনশাআল্লাহ মা হিসেবে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমে মা বাবার স্তর বয়ান করেছেন দুটোই কিন্তু এর মধ্যে মায়ের মর্যাদাকে আলাদাভাবে আলোচনা করেছেন বহু জায়গায় আমরা প্রথমে দেখি মা বাবা উভয়ের মূল্য কোরআন শরীফের সুরায় নেসার ছত্রিশ নম্বর বলা হচ্ছে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ অবিল ওয়ালিদাইন ইহসানা তোমরা আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করবে না এটা সব সময় থাকবে কারণ শিরিক যুক্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না এটার পরই আল্লাহর কথা বলার পরই আল্লাহর সাথে শিরিক না করা কথা বলার পরই বললেন অবিল ওয়ালিদাইন ইহসানা তোমরা পিতামাতার সঙ্গে ওয়ালিদাইনের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করো সুরা নেফার ছত্রিশ নম্বর আয়াত এমনি ভাবে সুরায় বনি ইসরাইলের তেইশ এবং চব্বিশ নম্বর বলা হয়েছে ইয়াহু তোমাদের রবের পক্ষ থেকে চূড়ান্ত এলান ঘোষণা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু খবরদার তোমরা আল্লাহকে ছাড়া অন্য কার ইবাদত করবে না অন্য কার ইবাদত করতে পারবে না অন্যের কোনো গোলামি করবে না কোনো খেলা বাবার গোলামি কাজা বাবার গোলামি কোনো ল্যাংটা বাবার গোলামি কোনো বাজারের গোলামি কোনো শাসকের গোলামি আল্লাহ রাব্বুল আলমিনের নাম অবাধ্য হয়ে কারো কোনো গোলামি করা যাবে না এমনকি পিতা মাতার বিষয়টা এভাবেই কারণ পরেই বয়ান করছেন ওয়াবিল ওয়ালিদাইনে হানা তোমরা পিতা মাতার সাথে সৌজন্যমূলক আচরণ করবে ইম্মা ইয়াবুলুগান্না কালকি মারা হাদুমা ও কিলাহুমা যদি তোমার কাছে পিতা মাতা উভয়জন অথবা কোন একজন বৃদ্ধ অবস্থায় উপনীত হয় তাহলে তাকে ওল্ড হোমে পাঠিয়ে দাও এই সভ্যতার দাবিদার বর্তমান সমাজের শিক্ষিত লোকেরা এই ভারত পর্যন্ত বাংলাদেশেও তৈরি হয়েছে ওল্ড হোম হিতৈষী কি লালন সংঘ বিভিন্ন নাম দিয়ে কাজ করছে তার মানে একটা মানুষ যখন একটা ছেলেকে লালন পালন করে সংসার তৈরিতে বাড়ি গাড়ি করে যখন জীবনের শেষ প্রান্তে পৌঁছে যায় এখন তার কাজ করার ক্ষমতা নেই তখন এই যুবক ছেলে বিয়ে করে নিজের স্ত্রীকে নিয়ে সন্তানকে আনন্দে বসবাস করবে এই বুড়া একটা ঝামেলা হয়ে দাঁড়ায় সেই জন্য বুড়াকে ঘরের থেকে বাইর করো এদের জন্য আলাদা বাড়ি করে তৈরি করে রাখা হয়েছে উন্নত দেশ সব দেশে আছে বাংলাদেশ অনেক তৈরি হয়েছে এই সেই বাংলানগরে কোন জায়গায় তৈরি করেছে এইভাবে এই বুড়াদেরকে ও হলে পাঠিয়ে দেয় যখন তার খেদমতের প্রয়োজন যখন তার চলার জন্য সাহায্যের প্রয়োজন আদরের প্রয়োজন সেই সময় পিতামাতাকে অন্যায়ভাবে ঘর থেকে তাড়িয়ে দিয়ে বিতাড়িত করে দিয়ে তাদেরকে ওল হয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে আর এরপরে যখন ছেলের বিয়ে হয় আনন্দ ফুর্তি হয় তখন একটা কাজ পাঠিয়ে দেয় আর ওই কাজ পেয়ে বুড়া আনন্দ করে বুড়োদেরকে নিয়ে আমার ছেলে বিয়ে হচ্ছে আমার যাওয়ার অধিকার নেই আল্লাহ সুবাহ কোরআন এখানে পরিষ্কার বলেছেন আল্লাহর এমারতের পরে সবচেয়ে গুরুত্ব দিয়ে যে কথা বলেছেন অবিল ওয়ালিদাইন তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৌজন্যমূলক আচরণ করো ইম্মা ইয়াবলুকান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা ওয়া কিলাহুমা তোমার পিতামাতা উভয়জন অথবা কোন একজন যদি তোমার কাছে বৃদ্ধ অবস্থা পরিত হয় ফালা তাকুল্লামা উফিন খবরদার তাদের কোন আচরণে উফ বলো না উফ শব্দ পর্যন্ত তাদের সামনে বলো না কারণ তুমি উফ বললে তোমার কষ্টের উফ বলো না কারণ তোমার কষ্টে উফ বলো তার মনে কষ্ট আমার ছেলে বোধহয় কষ্টে আছে বাবাকে কষ্ট দেওয়ার জন্য না কোন কোন তাফসিরে রাখে তোমার নিজের কোন বিষয়ে কষ্টে তুমি না তার সামনে তাতেও তার মনে ব্যথা আসবে কষ্ট পাবে যে ফল ছেড়ে না যেন কোনো কষ্টে আছে আল্লাহ তারা বলতেন ফালা তাকুল্লা মৌফিন আবার কোন ছেড়ে রাখেন তুমি তাদেরকে কষ্ট দেওয়ার জন্য করো না কারণ এই পিতা মাতা তোমাকে লালন পালন করেছিল যখন সামনে আসতে গেল ওয়ালা তানহার হুমা ধমক দিয়ে কথা বলো না পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলে তোমার এই সক্ষাৎ মারতে পারবো না এটা ঠিক করো না তুমি বারবার জিজ্ঞেস করছে তুমি যখন তোমার বাবার সঙ্গে ছোটবেলায় কোথাও গিয়েছিলে পার্কে গিয়েছিলে কোথাও রাস্তায় গিয়েছিলে ছেলে এক একবার জিজ্ঞেস করছে এটা কি এটা গরু এটা কি এটা গাদা এটা গাছ এটা মাছ এটা পাখি এটা কি বাবার কোনো ক্লান্তি নেই বাবা তোমাকে একের পর এক বলেই যাচ্ছেন এই বাপ যখন তোমার কাছে বুড়ো অবস্থায় আসলো বাপ তখন সেই ছোট অবস্থা আবার ফিরে গেল তোমার সঙ্গে একদিন কোথাও গেল জিজ্ঞেস করলো বাবা এটা কি তুমি এটা গরু এটা কি এটা গাঁদা এটা কি তোর তোমার এত বড় সূত্র দেওয়ার সময় নেই তুমি রাগ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তানহারহুমা পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলো না অকুল্লাহুমা কওলান কারীমা তাদের সঙ্গে নম্র এবং নরম ভাষায় কথা বলো অকফিদুল্লাহুমা জানা হাদুল মিনার রহমা জেনে রাখো এখন তারা বুড়ো হয়ে গেছে তার গায়ে শক্তি নেই চলতে পারে না এখন খ্যাতমতের প্রয়োজন তুমি তোমার আদরের ডানা সবসময় বিছিয়ে রাখো হুমা জানা আব্দুল্লিমিনার রহমা দয়ার করুণার দ্বারা সবসময় পিছিয়ে রাখো অপর রব্বির হামহুমা আমার রব্বায়ানি সাবিরা এবং আল্লাহর কাছে এই বলে দোয়া করো হে আমাদের রব তুমি আমার পিতা মাতাকে আমার মাতা পিতাকে সেইভাবে সৌজন্য এবং আদর দিয়ে সোহাগ দিয়ে লালন পালন করো যেভাবে তারা আমাদেরকে শিশু অবস্থায় শিশু অবস্থায় আমাদেরকে আদর দিয়ে সোহাগ দিয়ে লালন পালন করেছিল কার শিখানো দোয়া কি সুন্দর শিখানো কোরআন আল্লাহ তার এভাবে মাতা পিতা সম্পর্কে হুকুম দিলেন এবার আমরা দেখবো আয়াতের মধ্যে মা বাপকে আলাদা করা হয় ওয়ালিদাইন বলা হয়েছে আমরা দেখবো এখানে মায়ের হক বেশি না পিতার হক বেশি সন্তানের কাছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের কাছে একজন সাহাবি এসে বললেন ইয়া রসুল আল্লাহি ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু মিন বিহুসনি সাহাবাতি আবু হুরায়রা থেকে বলিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী ইয়া আল্লাহি আমার খেদমত আমার সেবা পাওয়ার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত কে কলা উম্মাকা বললেন তোমার মা কলা সুম্মামান আবার কে কলা তোমার মা কলা সুম্মামান এরপরে কে বলেন উম্মাকা তিনবার বললেন এরপরে সাহাবিউনি রাসূলুল্লাহি আমি বুঝতে পেরেছি আমি জানতে পেরেছি আল্লাহর ইবাদত করার পরে আল্লাহর হুকুম মানার পরে আল্লাহ নাম তারা আনুগত্য করার পরে দুনিয়ার সবচেয়ে যেই লোকটা আমার বেশি খেদমত করতে হবে জমা করতে হবে মান্য করতে হবে সে হচ্ছে আমার মা বলুন তারপরে কার অধিকার এরপরে বলেন সুম্মা আবুকা তোমার বাবার খেদমত করবে হাদিসটা আছে বুখারী শরীফের তেরো নম্বর খণ্ডের ছয় এবং সাত নম্বর হাদিস বাবুল আদাবের ভিতরে বাবুল মানা হকুন্নাথবি হসনের সহবাতে মুসলিম শরীফের দুই হাজার পাঁচশো আটচল্লিশ নম্বর হাদিস বাবুবির ওয়ালেদাইন এর ভিতরে হাদিসটা উল্লেখ করা সহি হাদিস এমনি ভাবে আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেছেন ইন্নাল্লাহ ইউসিকুম সুম্মা ইউসিকুম সুম্মা ইউসিকুম হে লোকেরা আমার মত শুনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন তোমাদের মায়ের সঙ্গে সৌজন্যমূল আচরণ করার জন্য মায়ের সঙ্গে সদ্ব্যবহার করার জন্য মায়ের সঙ্গে সদ্ব্যবহার করার জন্য এরপরে তোমাদের আব্বাদের সঙ্গে সদ্ব্যবহার করার জন্য আল্লাহ রসুল সাল্লামের আরেক সাহাবি আব্দুল আবিন সৌদ আদি আল্লাহ তানহু আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন রসুল আল্লাহ আইউল আমালে আব্দুল আল্লাহি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি আলা আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ আদায় করা সুম্মা আইউন সাহাবি বললেন যে আমি আবার জিজ্ঞেস করলাম তারপরে কোন আবাদত সবচেয়ে বেশি প্রিয় কারাতিরুল পিতা মাতার সঙ্গে সৌজন্যমূলক আচরণকে ভালো ব্যবহার করা সুম্মা আইয়ুন এরপরে জিজ্ঞেস করলাম এরপরে কুমতি কর আল জিহাদ ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায় জিহাদ করা এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতা মাতার খেদমতে গুরুত্ব দিলেন আল্লাহর ইবাদতের পরে এরকম ভাবে নামাজ অক্তমত করার আদায় করার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে একজন লোক এসে বললো ইয়া আমি জেহাদে যেতে চাই আল্লাহ রসুল সাল্লাম বলেন আহাইজন ওয়ালে তোমার পিতা মাতা কেউ জীবিত আছে কি কয়লা নাম কয়লা পাত্রী হিমা যাও পিতা মাতার সঙ্গে জেহাদ করো তবে তাদের খেদমত করো তাদের সন্তুষ্ট করে এটাই তোমার জন্য জেহাদ আর হ্যাঁ, তবে যদি জেহাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে আছে তখন আর পিতা মাতার হুকুমের প্রয়োজন হয় না যদি এরকম প্রয়োজন হয় আর যে মুজাহিদিন এমনি থাকে জেহাদ করার জন্য যে পরিমাণ দরকার তারপরে পিতা মাতার খেদমতের বিষয়টা এখানে বলা হয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ আলহিসাল্লাম এভাবে মাতা পিতার সঙ্গে আচরণ করার কথা বললেন আবদুল্লাহ আল্লাহ বলেন আল্লাহ নবীর কাছে একটা লোক এসে বললো এমনি আমি একটা বড় অন্যায় করে ফেলেছি গুণা করে ফেলেছি আমার কি তবার কোন সুযোগ আছে তোমার মা কি জীবিত আছেন ক্বালা না না জীবিত নাই ক্বালা ফাহাল লাকা মিন দিন তোমার খালা কি জীবিত আছেন কলা না আবদা আছে ক্বালা ফাদিরহা তার সঙ্গে গিয়ে সদাচরণ করো এর মাধ্যমে তোমার এই গুনাহের কাপড় হতে পারে আতা আব্দুল আব্বাস বর্ণনা করেন এক ব্যক্তি আব্দুল্লাহ আব্বাসের কাছে এলো এসে বললো ইন্নি খাতাবতু মরাতান কাহানি তানকাহানি ওয়া খাতাবাহা গায়রি ফাহাব্বাত আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব করেছিলাম সে আমাকে পছন্দ করে নাই অন্য একটা ছেলে বিয়ের প্রস্তাব করে তাকে বিয়ে করেছে যে কারণে আমি তাকে হত্যা করে ফেলেছি এখন আমার কি তবার কোনো সুযোগ আছে কিনা অনা উম্ম কাহাইয়াতুন আব্দুল্লাহ বিন আব্বাস বলেন তোমার মা কি জীবিত আছেন অল আল্লাহ না মা জীবিত নাই অল আত্তুবির আল্লাহ আজ্জাল্লাহ তাকাররা বিলাইহি মাত্তাতাতু তুমি আল্লাহর কাছে তবা করো এবং আল্লাহর কাছে যত সম্ভব নৈকট্য অর্জন করার চেষ্টা করো আব্দুল্লাহ বিন আব্বাস বলেন এরপরে জিজ্ঞেস করলাম আল্লিমা সাহাবান হাইয়াত উম্মিহি ও আব্দুল্লাহ বিন আব্বাসকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি তার মা সম্পর্কে বলেন কি জন্য মা জীবিত আছে কিনা فقال ইন্নিলা لا أعلم عملا أقرب إلى কারণ আমি তাকে একটা সবচেয়ে ন্যাক আমল করার জন্য আদেশ করতাম আর আমার জানা মতে আল্লাহর এবাদতের পরে আল্লাহর হুকুম মানার পরে মা বাবার খেদমত করা মায়ের হুকুম পালন করা মায়ের সেবা করার যে আর কোনো আমল হতে পারে না এইভাবে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম মেয়েদের সম্পর্কে মা সম্পর্কে আলোচনা করলেন স্ত্রীদের সম্পর্কে কোরআন শরীফের অনেক আলোচনা আছে স্ত্রীদের কিভাবে খেদমত করতে হবে তাদের কিভাবে সভা করতে হবে কোরআন সে সম্পর্কে বলছেন মেয়ে লোকদের তোমরা তাদের মোহর গুলো ঠিক মতো আদায় করে দাও বর্তমানে মোহর মেয়ে লোকদের পাওনা অধিকার আদায় করা হচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেক জায়গায় বলেছেন মেয়ে লোকদের তোমরা তাদের কিসওয়া খোর পোষ খাবার দাবার তোমরা ঠিক মতো দান করো তুমি যেই অবস্থায় আছো মেয়ে লোকদের সেভাবে খাবার দাবার ব্যবস্থা করো এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নারীর তিনটা স্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন নারী হয়তো মেয়ে হবে তোমার নতুবা তোমার স্ত্রী হবে নতুবা তোমার মা হবে তিন স্তরকে আলাদা আলাদা করে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমে এবং আল্লাহ রসুল সাল্লাহ বিধান বয়ন করেছেন আজকে যারা মেয়ে লোকদেরকে নিজের ভোগের সামগ্রী বানাতে চায় যারা একটা সাবানের বিজ্ঞাপন পর্যন্ত মেয়ে লোক ছাড়া হয় না যারা মেয়ে লোকদের উলঙ্গ রাখতে চায় আজকে আফসুস লাগে মেয়ের থেকে ইসলাম অধিকার থেকে বঞ্চিত করেছে আমি তো বলি যখন মার্কেটে দেখা যায় একজন স্বামী তার দুই হাজার টাকা দামের বা দশ হাজার টাকা দামের জুতা পরিধান করা মুজা পরিধান করা এরপরে প্যান্ট পরা তারপর টাই পরা কোট পরা এরপরে মাথায় ক্যাপ পরা এই সব পরা আর তার পাশেই একটা মেয়ে লোক তার গায়ে একটা লেংটি পরা একটা গেঞ্জি পরা বিশ টাকা পঁচিশ টাকা হবে আর একটা প্যান্ট পরা এই মেয়ের সে অধিকার হরণ করে নাই আজকে আমাদেরকে বুঝতে হবে মেয়ে লোকদেরকে উলঙ্গ করার জন্য বেহায়া করার জন্য তার অধিকারকে হরণ করার জন্য এই সমস্ত চক্রান্ত করা হয়েছে আর দোষ দেয় ইসলামের দোষ জায়গার ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণে এই পর্যায়ে আমাদের জাতি থেকে গেছে এখন আসতে সামনে পয়লা বৈশাখ পান্তাবাদ খাওয়া আর নারীদের হাতের ইলিশ মাছ ভাজি খাওয়ার সময় এসেছে অমুসলমান জাতি এই উলঙ্গ করা বেহায়া করা ইসলাম নারীদেরকে অধিকার দেয় নাই ইসলাম বলে মেয়ে হচ্ছে মানুষ তৈরির কারখানা মেয়ের হচ্ছে মানুষ সন্তান তৈরি কারখানা মেয়ের পুত পবিত্র থাকবে তারপরে পবিত্র সন্তান বের হবে সেজন্য আল্লাহ রব্বুল আলম হুকুম করেছেন মেয়েদের পর্দার ব্যাপারে হেদানের ব্যাপারে আজকে দেখা যায় এই উলঙ্গ ব্যবস্থায় মেয়েদেরকে নিয়ে তারপরে বাবা হাত ধরে মেয়েকে নিয়ে যায় এরকম ভাবে ব্যয়বনা কাজের জন্য অমুসলমান জাতি এইরকম অর্ধেক শাড়ি পরে অর্ধেক উলঙ্গ রেখে হাদিস শরীরে আছে যে যারা মুমি লাতিন মা এলাতিন অনেক মেয়ের কাছে এরকম যারা কাপড় পরিধান করে অথচ উলঙ্গ এই সমস্ত মেয়েদের জন্য আল্লাহ রব্বুল আলমিন তৈরি করে এনেছেন প্রজ্জ্বলিত আগুন জাহান নাম এই জাহান নামে নিজেও যাবে যারা এই পোশাক তৈরি করে তারাও যাবে এই জন্য আমাদের খেয়াল রাখবে নিজের মেয়েকে যেভাবে শরীয়তে বিধান আছে সেভাবে সামলাও শরীয়তের যে হুকুম আছে সেভাবে চালাও তাহলে দেখবা ইনশাল্লাহ মেয়ে লোকের ইজ্জাত ফিরে আসবে আজকে মেয়ে লোকেরা মিছিল করে নারী নির্যাতন বন্ধ করো আর এই সিট মারা হচ্ছে বিনা পর্যন্ত বিয়ে করো ছেলেরা চাইয়ে পড়াইয়ে পড়ো আমার মনে করে ঠাকুর জীবনে একবার মিছিল হচ্ছে মেয়ে লোকদের এর সাথে সময় মিছিল করে নারী নির্যাতন নাচ বন্ধ করো বন্ধ করো এরপরে বিনা যুদ্ধকে বিনা যুদ্ধকে বিয়ে করো বিয়ে করো রাস্তার দুপাশে ছেলেরা আছে আইয়ে পড়া আইয়ে পড়া বিয়ে করার জন্য আছি অমুসলমান চাটি বিনা যৌতুকে না ইসলাম তোমাকে হুকুম দিয়েছে তোমাকে অর্থ সম্পদে মহতি দিয়ে করতে হবে আজকে যাও না সৌদি আরবে মেয়েরা স্কুলে পড়া দিয়ে বোরকা পরে সেই দেশের মেয়ে বিয়ে করতে গেলে এখন অনেক ছেলে সৌদি আরব ধনী রাষ্ট্র তারপর বহু ছেলে এরকম আছে যুবক যারা বিয়ে করতে পারে না সরকার সাহায্য করে তারা বিয়ে করায় কারণ ওই দেশে এক একটা মেয়ে বিয়ে করতে গেলে দুই লাখ আড়াই লাখ রিয়াল দিয়ে তারা বিয়ে করতে হয় কারণ কি তাদের পর্দা আছে তারা আল্লাহর হুকুম মেনে মোটামুটি এই বিষয়টা তারা মোটামুটি মান্য করে মোটামুটি আমি পুরো বলছি আমি সৌদি আরব প্রশাসন প্রশাসন করছি না কারণ সেই প্রশাসনের তো ভিতরে ভিন্ন বিষয় আছে যাই হোক আমার বলা উদ্দেশ্য এই যে হেজাবের বিষয়টা সেই দেশে নারীদের কিছু টাইম আছে যার কারণে এই হজের সময় লক্ষ লক্ষ নারী যারা তাদের সৌন্দর্যকে হার মারতে পারে আরাফাতের ময়দানে রাতের বেলায় বিশেষ করে মুক্তার মাথা শুয়ে থাকে নারী পুরুষের একসাথে আজ পর্যন্ত শোনা যায় নাই কোন একটা নারীর গায়ে কেউ এসিড মেরেছে নারী হাইজাক করেছে নারীকে ধর্ষণ করেছে কারণ জানে যদি এরকম কোন ঘটনা ঘটে তাহলে আল্লাহর আইন এখানে কার্যকর হবে সেই জন্য এটা কেউ সাহস করতে পারে না আমাদের মনে রাখতে হবে ইসলাম নারীদের যে অধিকার দিয়েছে যে মর্যাদা দিয়েছে সেটা অনেক বড় মূল্য এটা যদি আজকে মুসলমান উদ্ধার করতে পারত নারীদের জন্য আর কোন আইনের প্রয়োজন হতো না আমি আজকে এই নারীদের অধিকার নিয়ে যেহেতু সব জায়গায় ইসলামের সমালোচনা করা হয় এটার উপর কিছু আলোচনা করলাম মূলত বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ বিষয় এত দীর্ঘ বিষয় মুসলমানরা এগুলো না জানার কারণে আজকে ওরা যখন এগুলো বলে তখন কি হয় বিশ্বাস করে আমি বলেছিলাম এটাকে যে শিয়ালেরা আর খাটা সেরা তারা মুরগি খায় তারা মুরগির খবরের কাছে গিয়ে বলে ও মুরগি বেরিয়ে আসো কত বাতার সামনে আর কত খানা দানা আছে খোলা ময়দানে আগে বের হয়ে আসো কিসের জন্য এই মুরগিগুলোকে ভোগ করার জন্য ঠিক তেমনি ভাবে একদল নাস্তিক করতাম এবং বেহায় কোনো লম্পট যারা খায় সেই সমস্ত লোকেরা নারীদেরকে স্বাধীনতার নামে বিভিন্ন জায়গায় বেহায় আপনার জন্য এগুলো করা হচ্ছে আমাদের এই জন্য এদের স্লোগানীদের কথায় আমরা ওদের ভেসে না যাই আমাদের ইমান এবং থাকে সেই জন্য বিষয় আলোচনা করা হলো আল্লাহ সুবাহান আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল তৌফিক দান করুন মসজিদের জন্য আপনাদের প্রতি জুমার মতো আজকেও কিছু আবার হচ্ছে যে মসজিদের জন্য আমরা সবসময় দান করে আসছি মসজিদের কাজ শুরু করবে তো এই জন্য এই কাজগুলো করা খুবই দরকার আমাদের এই মসজিদের এখন আয়ের পথ সব হয়ে আছে ম্যাচগুলো যদি করা হতো তাহলে এটার থেকে একটা ভালো একটা আয় আচ্ছা তো ব্যয় মানে এখানে যে নিয়মিত ব্যয়গুলো আছে এই জন্য আমাদের এটা করা খুবই দরকার আমরা কত জায়গায় কত পয়সা ব্যয় করি এই যে পান্তাবাদ খেতে গিয়ে কত পয়সা জীবন নষ্ট করবে আমি অনুরোধ করবো যারা পান্তাবাদ খাওয়ার নিয়াদ করেছ আজকে তবা করে সেই পান্তাবাদের পয়সা কমকে বসে দিয়ে যাও কেয়ামতের মাঠে আল্লাহ তারা হয়তো আল্লাহকে বলতে পারবে আল্লাহ একটা কাম করেছিলাম পান্তাবাদ খাওয়ার জন্য যে পয়সা নিয়ত করেছিলাম একটা মেয়ের হাতে খাবো গিয়ে তাকে বেড়া পুরঙ্গ করা অবস্থা দেখবো এটা থেকে তবা করে আমি মসজিদ দান করেছিলাম আমরা এভাবে দান করতে পারি আমাদের ইনশা আল্লাহ তারা বরকত দান করবেন জীবনের ভিতরে আল্লাহ তারা শান্তি দান করবেন আর যদি সন্তানকে পেটে নিয়ে কোনো বেহায় আপনার মহিলা ঘুরতে থাকে ওই সন্তানটাও বেহায় হবে হাদিসে আছে এরকম একজন মহিলা একজন লোক এসে বলছে ইয়ারসুল্লাহ আমার সন্তান আমাকে মারতে মারতে দরজা বন্ধ নিয়ে আসলো তো আমি তখন সন্তানকে বললাম যে আমি তোমার বাপকে এই বন্ধনে এনেছিলাম তুমি আমাকে ছেড়ে দাও আল্লাহ রসুল তুমি তোমার বাপকে যখন দরজা বন্ধ এনেছিলে তোমার বাপ যদি দরজা দিয়ে বাইরে না নিতে কেমনে হবে এই জন্য বুঝতে হবে যারা নিজেরা মা বাবার খেদমত করে না তাদের সন্তান তাদের বেয়াদবি করে আর যে সমস্ত মা বাবার খেদমত যারা করেছে তাদের সন্তান তাদের বেয়াদবি করতে পারে না এই জন্য কোরআন সন্ন্যার দিকে মানুষকে আহ্বান করা সন্তানদের শিক্ষা দেওয়া এবং পর্দা আমাদের চালানো দেখবেন ইনশাআল্লাহ আমাদের জীবনে শান্তি আসবে আল্লাহ সুবাহ আমাদের সকলকে তাও দান করুন আর বক্তারা মসজিদের জন্য যে এই যে সুযোগগুলো আছে যে সময় আমরা অপচয় করি শয়তান আমাদেরকে অপচয় করার জন্য ধোকা দেয় সেই অপচয় করতে যেন না পারি তার আগেই পয়সাগুলো আমরা মসজিদ দিয়ে দিই এই সব হবে আল্লাহ সুবাহ আমাদের সকলকে তাও দান করুন